আল্লাহ ফক্রাবুল আলমিনের পবিত্র কালাম কুরআন শরীফের সুরায় তহা এর তিন নম্বর আয়াত তিলাবাত করেছি গত দুই দিন চার নম্বর আয়াত তিলাবাত করেছি সুরায় তোহার চার নম্বর আয়াত তিলাবাত করেছি গত দুই দিন যেখানে প্রোগ্রাম হয়েছিল তফসিরের সেখানে এক নম্বর থেকে তিন নম্বর আয়াত পর্যন্ত তফসিরের আলোচনা করা হয়েছে সেই ধারাবাহিকতা ঠিক রেখে আমি আপনাদের খেদমতে সুরায় তোহার চার নম্বর আয়াত তেলাবাদ করেছি একটা প্রশ্ন থাকতে পারে যারা গত দুই দিনের প্রোগ্রামে ছিলেন না তারা তো এক নম্বর দুই নম্বর তিন নম্বর আয়াত সম্পর্কে কিছুই শুনেন নাই কাজেই তারা মধ্যখান থেকে চার নম্বর আয়াতের তস্তির বুঝতে কোনো অসুবিধা হবে কিনা এই জন্য যারা গত দুই দিনের প্রোগ্রামে ছিলেন না তাদের উদ্দেশ্যে প্রথম তিন আয়াতের সারমটা সারমর্মটা আগে আপনাদের সামনে পেশ করা পেশ করে দিতেছিলাম প্রথম আয়াত হল তোয়াহা তোয়াহা সম্পর্কে তফসিরে অনেক কথা আছে এর মধ্যে একটা কথা হল যে তোয়াহা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বিভিন্ন নামগুলির মধ্যে এক নাম আল্লাহ ফকরাবুল আলমিন রাসুলকে তোয়াহা নামে ডাক দিয়েছেন অর্থাৎ ইয়া তোহা ও ওই নবী যে নবীর এক নাম তোহা ডাক দিয়া কি বলেন বলেন মা আনজালনা আলাইকাল কোরআন আলী তাসকা এই কোরআন আমি আপনার কাছে নাজিল করেছি সারা রাত নফল নমাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতে করতে রাত পোহাইয়া দেওয়ার জন্য নয় কারণ রাসুল প্রথম প্রথম এরকম করতেন রাত্রে নফল নমাজে দাঁড়াইয়া সারা রাত বর কোরআন তেলাওয়াত করতেন যাতে পা মুবারক ফুলিয়া যাইত পায়ে ব্যথা হইত রাসুলের দেখা দেখি সাহাবায় কেরামেও এইরকম করতেন এই অবস্থা দেখিয়া সমাজের বেদিনরা রাসুলের দুশ্মনেরা বলা বলি করতে লাগলো যে মুহাম্মদ এমন একটা নয়া ধর্ম প্রচার করতে চায় যে ধর্মের অনুসারীরা এত বড় বিপদে পড়ে যে সারা রাত ঘুমাইতে পারে তাদের এই কথার প্রতিবাদে আল্লাহ ফক্রাবুল আলমিন সুরায় দুই নম্বর আয়াতে বলেন মা আনজালনা আলাইকাল কোরআন আলী আপনার কাছে আমি কোরআন নাজিল করেছি এই কোরআন তেলাওয়াত করতে করতে সারা রাত এত কষ্ট করার জন্য নয় আপনি নফল বন্দেগি রাত্রে ততক্ষণ পর্যন্ত করুন যতক্ষণ নফল বন্দেগি করলে গুমের ক্ষতি না হয় স্বাস্থ্য নষ্ট না হয় পায়ে ব্যথা না হয় তাহলে একদিকে আপনিও ক্লান্ত হইবেন না নফল বন্দেগি করতে করতে আর সমাজের লোকেরাও ইসলাম ধর্মের বদনাম করার সুযোগ পাইবে না যে ইসলাম ধর্ম পালন করলে রাত্রে গুমানির সুযোগ পাওয়া যায় কাজেই আপনার কাছে আমি কোরআন নাজিল করছি এইভাবে নফল বন্দিগিতে এত কষ্ট করার জন্য নয় এটা হইল দুই নম্বর আয়াতের ব্যাপার তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইল্লা তাজকিরাতাল্লিমাইয়াকশা বরং আপনার কাছে আমি কোরআন নাজিল করেছি মানুষকে নসিহত করার জন্য আমি আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর কথা মানুষের কাছে পৌঁছাইয়া দেওয়ার জন্য মানুষকে দাওয়াত দিলে পরে যাদের অন্তরে আল্লাহর বয় আছে তারা আল্লাহর দাওয়াত কবুল করবে তারা শান্তির পথে আসবে যাদের অন্তরে আল্লাহর বয় নাই তারা আল্লাহর পথে দাওয়াত পাওয়ার পরেও আসবে না এটা হইল তিন নম্বর আয়াতের কথা তারপরে আল্লাহ চার নম্বর আয়াতে বলেন তানজিল মিম্মান খালাকাল আরুদাওয়াত সামাওয়াতিল উলা এই কোরআন আমি যে নাজিল করেছি আপনার কাছে দুই নম্বর আয়াতে বলা হয়েছে নফল বন্দেগীতে এত কষ্ট করার জন্য নয় তিন নম্বর আয়াতে বলা হয়েছে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য যাদেরকে এই কোরআনের দ্বারা দাওয়াত দেওয়া হবে এরা যদি কোরআনের গুরুত্বটা বুঝতে পারে তাইলে দাওয়াত সহজে গ্রহণ করতে পারে কোরআনের গুরুত্ব যারা বুঝতে পারবে না তারা দাওয়াত গ্রহণ করতে পারবে এই কারণে আল্লাহ ফকরাবুল আলমিন সুরায় তোহার চার নম্বর আয়াতে কোরআনের গুরুত্ব বুঝাইছে কোন লোকের কথার গুরুত্ব হয় লোকের মর্যাদা অনুপাতে কোরআন তো আল্লাহর কথা কাজেই কোরআনের গুরুত্ব হবে আল্লাহর মর্যাদা অনুপাতে বাজে লোকে যদি কোনো কথা বলে তার কথাও বাজে হয় গুরুত্বপূর্ণ লোকে যদি কোনো কথা বলে তার কথাটাও গুরুত্বপূর্ণ হয় সারা দেশের প্রেসিডেন্ট যদি সারা দেশবাসীর উদ্দেশ্যে কোনো কথা বলে তাইলে সেই কথাটা দেশবাসীর অবহেলা করার মতো হয় না বরং গুরুত্ব দিয়া পালন করার মতো হয় ঠিক তেমনি ভাবে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব জিন ফিরিস্তা তথা গোটা জগৎ যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহ যদি কোনো কথা বলেন তাহলে সেই কথার গুরুত্ব হবে সমস্ত জগৎবাসীর কথার চেয়ে ঊর্ধ্বে তাই আল্লাহর কথার গুরুত্ব কি পরিমাণ তা বোঝার জন্য আগে বোঝার দরকার আল্লাহ কত বড় আর আল্লাহ কত বড় তা বুঝার জন্য বুঝার দরকার আল্লাহর সৃষ্ট জগৎ কত বড় এত বড় বিশাল জগৎ যিনি সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তা কত বড় আর এই সৃষ্টিকর্তা কোরআন নামে যে কথাগুলি দুনিয়ার মানুষের জন্য পাঠাইছেন এই কথাগুলির গুরুত্ব কত বড় এক কথায় চার নম্বর আয়াতে আল্লাহর কোরআনের গুরুত্ব বুঝাইতে গিয়া আল্লাহর সৃষ্টি কত বড় তার বিবরণ দিয়েছেন আল্লাহর সৃষ্টি কত বড় তার বিবরণ দিয়া আল্লাহ পাকুল আলমিন কত বড় আল্লাহর পরিচয় পেশ করেছেন আল্লাহর পরিচয় যারা বুঝতে পারবে তাদের জন্য আল্লাহর কথা কোরআনের গুরুত্ব বোঝা সহজ হয়ে যাবে এই হইল চার নম্বর আয়াতের মূল উদ্দেশ্য এবার এই ব্যাপারগুলি আমরা ধারাবাহিকভাবে বুঝার জন্য যে প্রথমে আমরা বুঝবো আল্লাহর সৃষ্টি কত বড় তারপরে বুঝবো আল্লাহ কত বড় তারপরে বুঝবো আল্লাহর কথা কত বড় গুরুত্বপূর্ণ এই তিনটা কথাই আল্লাহ এই চার নম্বর আয়াতে ধারাবাহিকভাবে বুঝাইছেন প্রথমে বুঝাইছেন আল্লাহর সৃষ্টি কত বড় তারপরে বুঝাইছেন এই এত বিশাল জগৎ যিনি সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তা কত বড় এর মাধ্যমে বুঝাইছেন এই সৃষ্টিকর্তার কথা কোরআনের গুরুত্ব কত বড় এই তিনটা কথা আমরা ধারাবাহিকভাবে বুঝার জন্য প্রথমে একটা কথা স্মরণ রাখি যে আল্লাহ পাকরাবুল আলমিন সারা দুনিয়ার সমস্ত মানুষের আদি পিতা এবং আদি মাতা হজরত আদম আলাইহিসাল্লাম এবং হাওয়া আলাইহাসাল্লামকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠাবার সময় একটা ওয়াদা দিয়েছিলেন বলেছিলেন ইহবিতু মিনহা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন অর্থাৎ হে আদম হাওয়া তোমরা দুইজন আর তোমাদের সমস্ত ভবিষ্যৎ সন্তানাদিরা তোমরা দুনিয়াতে যাও এখানে গ্রামারগত ব্যাপার একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে যেটা বুঝলে তসিরের গুরুত্বটা অনুধাবন করা যাবে সহজে সেটা হইল গ্রামারের একটা কথা আছে বাংলায় বাংলা ভাষায় বলে বচন আরবি গ্রামারে বলে আদদ ইংলিশ গ্রামারে বলে নাম্বার একজনের বেলায় এক বচন একের বেশির বেলায় বহু বচন বুধক শব্দ ব্যবহার করা হয় এই এক বচনকে আরবি আরবি ব্যাকরণে ওয়াহিদ আর বহু বচনকে আরবি ব্যাকরণে জমা বলা হয় এই এক বচনকে ইংলিশ গ্রামারে সিঙ্গুলার নাম্বার বহু বচনকে ইংলিশ গ্রামারে প্লুরেল নাম্বার বলা হয় এই যে বচন বা নাম্বার এটা প্রায় সমস্ত ভাষায় দুই প্রকার এক বচন বহু বচন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার কিন্তু ব্যতিক্রম আরবি ভাষায় আরবি ভাষায় বচন দুই প্রকার নয় আরবি ভাষায় বচন তিন প্রকার একের বেলায় এক বচন দুইয়ের বেলায় দ্বিবচন দুইয়ের বেশির বেলায় বহু বচন ব্যবহার হয় এই কথাটা মনে রাখলে আপনারা সামনের কথাগুলি সহজে বুঝতে পারবেন তো দয়া করে বলবেন আরবি ভাষায় বচন কত প্রকার তিন প্রকার ইহবিদ একটা শব্দ আছে এক বচন ইহবিত দ্বিবচন ইহবিতু বহু বচন এর অর্থ হলো তোমরা নিচে নেমে যাও নিচে নামার কথা কেন বললেন সেই আলোচনা একটু পরে হবে ইহবিত এক বচন ইহবিত দ্বিবচন তু বহু বচন আল্লাহ ফকরবুল আলমিন জান্নাত থেকে আদম হাওয়া দুইজনকে বের করে যখন দুনিয়াতে পৃথিবীতে পাঠালেন জান্নাতের অবস্থান হইল উপরে আর পৃথিবীর অবস্থান হইল নিচে এই জন্য তাদেরকে ইহবিত শব্দের দ্বারা ইহিবিতু শব্দটা ব্যবহার করেছেন ইহিবিতু শব্দটা তো বহু বছর আরবি গ্রামারে কমপক্ষে কতজনের বেলায় ব্যবহৃত হয় দুইয়ের বেশি নামাইলেন কতজনকে নামাইলেন দুইজনকে তাহলে তো দ্বিবচন বোধক শব্দ ব্যবহার করার দরকার ছিল ইহিবিতা বলা দরকার ছিল দুইজনকে যেহেতু জান্নাত থেকে পৃথিবীতে নামাইলেন কাজী দ্বিবচন বোধক শব্দটা ব্যবহার করার দরকার ছিল দুইজনের বেলায় আল্লাহ বহু বচন বোধক শব্দ ইহিবি তু বললেন কেন কেরাম তসিরের কিতাবে এই প্রশ্নের দুইটা জবাব লিখেছে একটা জবাব হইল ইবলিসও তখন আসমান জগতেই বসবাস করত আদম হাওয়াকে যখন পৃথিবীতে পাঠাইলেন সাথে ইবলিসকেও পৃথিবীতে পাঠাইয়া দিল এই কারণে আদম হাওয়া দুইজন আর সাথে ইবলিস তিনজন এইবার বহু বচনবোধক শব্দ ব্যবহারের উপযোগী হইল এখানে প্রশ্ন জাগে আদম হাওয়াকে পৃথিবীতে পাঠাইলেন ভালো কথা আবার সাথে ইবলিসকে পাঠাইলেন কেন ইবলিসকে পাঠাইলেন এই জন্য ইবলিস সারা জীবন বর মানুষকে গুনার কাজের কুমন্ত্রণা দিবে দেওয়ার জন্যই বেড়াইছে ইবলিসকে মানুষের সাথে আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন সারা জীবন বর তাকে গুনার কাজের কুমন্ত্রণা দেওয়ার জন্যই কুমন্ত্রণা কি যখন কোন গুনার কাজের সুযোগ আসবে তখন ইবলিস আপনার মনের মধ্যে জাগাইয়া দিবে এই কাজটা করো এটা করলে বড় মজা হবে এটা করলে বড় আনন্দ হবে এটা করলে বড় লাভ হবে আর যখন আপনার সামনে কোন সোয়াবের কাজের সুযোগ আসবে তখন ইবলিজ বলবে এটা করতে যায় না এটা করতে গেলে কষ্ট হবে সময় নষ্ট হবে পয়সা খরচ হবে এতে মনের মধ্যে সোয়াবের কাজের বেলায় যে একটা বাধা মনের মধ্যে জাগে আর গুনার কাজের বেলায় যে একটা আগ্রহ মনের মধ্যে জাগে ইবলিসে জাগাইয়া দেয় এই জাগাইয়া দেওয়ার নাম ওই ইবলিসের কুমন্ত্র বুঝলেন কিনা দেখেন ইবলিসের না কারে হয় আমার মনে হয় ইবলিসে না দেয় আপনাদের মনে হয় কি দেয় দেয় এইভাবে মানুষের মনের মধ্যে কুমন্ত্রণা দেওয়ার জন্যই আল্লাহ ইবলিসকে মানুষের সাথে পৃথিবীতে পাঠিয়েছে এটা কেন আল্লাহ করলেন এটা আল্লাহ করলেন মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা লাভ করার সুযোগ দেওয়ার জন্য আমরা তো বলি এই দুষ্টটারে আমাদের সাথে পৃথিবীতে না পাঠাইলে আমরা কেউ কুমন্ত্রণা পাইতাম না গুণাও করতাম না ভালো মানুষ হয়ে যেতাম আল্লাহর বিধানটা এইরকম নয় যারা ইংলিশে কুমন্ত্রণা দেয় না যার মনে খারাপ কাজ করতে চায় না সে সারা জীবনভর খারাপ কাজ না করিয়াও আল্লাহর কাছে কোনো পুরস্কারের যোগ্য হয় না যার মনে চায় গুনার কাজ করতে ইবলিস যার মনে কুমন্ত্রণা দেয় সে যদি আল্লাহরে ডরাইয়া খারাপ কাজ চাপতে পারে আল্লাহর কাছে যে পুরস্কারের যোগ্য হইতে পারে ওই পুরস্কারের যোগ্য কোন ফিরিস্তা হইতে পারে আজকে বুঝলেন কিনা ইবলিসকেও কেন দুনিয়াতে পাঠাইলেন আমাদের ক্ষতি করার জন্য না আমাদের সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা লাভ করার সুযোগ দেওয়ার জন্য সুযোগ দেওয়ার জন্য আল্লাহ ফকরাবুল আলমিন ইবলিস আমাদের সবাইকে সারা জীবন বর কুমন্ত্রণা দিবে এমতাবস্থায় আমরা যদি আল্লাহর জাহান নামের শাস্তির ভয়ে ইবলিসের কুমন্ত্রণা গ্রহণ করি না আমরা যদি জাহান নামের শাস্তির ভয়ে আল্লাহর বিধান মতো জীবনযাপন করি আল্লাহ আমাদেরকে নিষ্পাপ জাতি ফিরিস্তার চেয়েও শ্রেষ্ঠ মর্যাদা দিবেন জান্নাতের যে নিয়ামত কোন ফিরিস্তাকে বুক করতে দিবেন না সেই নিয়ামত আল্লাহ আমাদেরকে বুক করতে দিবেন গেল ইহিবি তু বহু বচন শব্দ ব্যবহার করার এক কারণ দুই নম্বর কারণ আল্লাহ ফকরাবুল আলমিন জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠাবার সময় ডাইরেক্ট সম্বোধন করলেন আদম হাওয়া দুইজনকে আর ইনডাইরেক্ট সম্বোধন করলেন সমস্ত আদম সন্তানদেরকে হে আদম হাওয়া তোমরা দুইজন সরাসরি জান্নাত থেকে বের হয়ে পৃথিবীতে যাও আর হে আদম সন্তানেরা তোমরাও আদম হাওয়ার গড়ে জন্ম ইয়া পৃথিবীতে যাও তাইলে সম্বোধন শুধু আদম হাওয়াকে করা হইল না তাদের সমস্ত সন্তানকেও করা হইল তাহলে এবার কোন বচন ব্যবহার করা দরকার বহু বচন এই জন্য আল্লাহ ফকরাবুল আলমিন আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠাবার সময় ইহবি ত বলেননি ইহবি তু বলেছেন আদম হাওয়া দীর্ঘদিন জান্নাতে বসবাস করতেছিলেন হঠাৎ এক সময় জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠাবার পৃথিবীতে আসার হুকুম দিলে জান্নাত হল চূড়ান্ত সুখ শান্তি বুক বিলাসের জায়গা আর প্রীতি হল পৃথিবী হল নানা রকম অশান্তি আর দুঃখ দুর্দশা বুক করার জায়গা শান্তির জায়গা ছেড়ে অশান্তির জায়গাতে আসার হুকুম এটা কি আদম হওয়ার জন্য আনন্দজনক হবে না দুঃখজনক হবে এই হুকুমের কারণে আদম হওয়ার মনে যেন কোনো দুঃখ না হয় হুকুমটা দুঃখজনক হওয়ার কথা কিন্তু তারপরও এই হুকুমে যেন তাদের মনে কোনো দুঃখ না হয় এবং এই সমস্ত সন্তানদের মনেও যেন সেই হুকুমের কারণে কোনো দুঃখ না হয় এই জন্য আল্লাহ ফকরাবুল আলমিন হুকুমের সাথে সাথে একটা পরম সুসংবাদও দিয়া দিছে এই দুঃখজনক হুকুম এবং এর সাথে সাথে পরম সুসংবাদ এর বিবরণটা বোঝার জন্য সহজে বোঝার জন্য আমরা একটা উদাহরণ বোঝার চেষ্টা করি কোন বিকারি যদি আপনার কাছে আসে একটা টাকা ভিক্ষা চায় আর আপনার কাছে যদি তখন একটা টাকাও না থাকে তাহলে তো আপনি দিতে পারবেন না দিতে না পারলে কি বলবেন বলবেন ভাই মাফ করো আমার কাছে নাই ব্যবহার তার সাথে ভালো করলেন কিন্তু আপনি যে দিলেন না এই জন্য কি সে মনে মনে খুশি না মনে একটু দুঃখ পায় না দেওয়ার কারণে খুশি হয় একটু দুঃখ পায় একটু দুঃখ পায় কিন্তু কিছু বলার নাই আপনার কাছে নাই করবেন কি সাথে সাথে যদি বলেন তোমারে এখন আমি এক টাকা দিতে পারলাম না আগামী কাল তোমাকে আমি এক হাজার টাকা দেবো এক টাকা দিতে পারলাম না বলার কারণে মনে যে পরিমাণ দুঃখ পাবে আগামীকাল এক হাজার টাকা দেব এই সুসংবাদের দ্বারা দুঃখটা বড় হবে না আনন্দটা বড় হবে এত বড় আনন্দ হবে যে আনন্দের কারণে সে দুঃখের কথা ভুলেই যাবে ঠিক এইরকম একটা ব্যবস্থা আল্লাহ ফকরাবুল আলমিন করছে এটা কিভাবে আল্লাহ বলেন উল্লাহবিতু মিনহা জামিয়ান ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হে আদম হাওয়া এবং তোমাদের নেক্সট জেনারেশন তোমরা নেমে যাও তোমরা পৃথিবীতে চলে যাও তবে এই সুখের জান্নাত ছেড়ে তোমরা পৃথিবীতে যাবে চিরকালের জন্য নয় কিছুদিনের জন্য আপনারা কেউ কি পৃথিবীতে চিরকালের জন্য আসছেন পৃথিবীতে যাও তোমরা কিছুদিনের জন্য কিছুদিনের জন্য পৃথিবীতে যাওয়ার কথা বলার কারণে তোমাদের মনে যে দুঃখ আসবে এই দুঃখ যেন মনে না থাকে সেই জন্য ব্যবস্থা দিলাম তোমরা পৃথিবীতে যাওয়ার পরে পৃথিবীর কিছুদিনের জীবন যে পথে যাপন করলে চিরকালের জন্য তোমরা জান্নাতে ফিরে আসতে পারবে সেই পথ আমি আল্লাহ তোমাদেরকে দেখায় কিছুদিনের জন্য পৃথিবীতে আসতে আদেশ করলেন এতে মনে যে দুঃখ লাগার কথা চিরদিনের জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিবেন সেই সুসংবাদের দ্বারা দুঃখটা মনে থাকার কথা না দুঃখ দূর হয়ে যাওয়ার কথা আল্লাহ সাথে সাথে ওয়াদা দিয়া দিলেন তোমরা কিছুদিনের জন্য পৃথিবীতে যাও চিরকালের জন্য জান্নাতে ফিরে আসার ব্যবস্থা আমি দেব আল্লাহ ফক্রাবুল আলমিন তার সেই ওয়াদা দুনিয়ার মানুষের সাথে সমস্ত আদম সন্তানদের সাথে আল্লাহর সেই ওয়াদা দুই ভাবে পুরা করেছেন দুই পদ্ধতিতে আল্লাহ তার সেই ওয়াদা পুরা করেছেন একটা পদ্ধতিতে একটা পদ্ধতিকে তফসিরের ভাষায় বলা হয় কিতাবুল্লাহ আর একটা পদ্ধতিকে তফসিরের ভাষায় বলা হয় রিজালুল্লাহ আল্লাহ ফকরাবুল আলমিন আসমান থেকে কিছু কিতাব পাঠাইছেন পৃথিবীর মানুষের কাছে সেই কিতাবে পৃথিবীর মানুষ চিরকালের জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা লেখা আছে আসমান থেকে কিছু কিতাব পাঠাইছেন কি লেখা কিতাবে পৃথিবীর মানুষ চিরকালের জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা লেখা কিন্তু এই কিতাব তোমরা নিজে নিজে বুঝতে পারবে না এই কিতাব তোমরা নিজে নিজে পরে জান্নাতের পথ চিনতে পারবে না কিতাব পাঠাইছি সাথে সাথে এই কিতাব পড়িয়া তোমাদেরকে বুঝাইয়া দেওয়ার জন্য একদল মানুষ পাঠাইছি ওই কিতাবগুলিকে কিতাবুল্লাহ বলা হয় আর কিতাব বুঝাইয়া দেওয়ার জন্য যে একদল মানুষ পাঠাইছেন এদেরকে উল্লাহ বলা হয় এই একদল মানুষের নাম আম্বিয়া রাম নবী রাসুলগন আসমানি কিতাবে লেখা থাকে দুনিয়ার মানুষ চিরকালের জন্য জান্নাতে যাওয়ার রাস্তাটা কোনটা আর নবী রসুলগণ সেই রাস্তাটা বুঝাইয়া দেন নবী রসুলগণ সেই রাস্তাটা বুঝাইয়া দেন এ মর্মে আল্লাহ ফকরাবুল আলমিন অন্য আয়াতে বলেন ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون আমি দাউদ আলাইহিসালামের কাছে জাবুর নামে আসমানি কিতাব নাজিল করেছি মুসা আলাইহিসালামের কাছে তাওরাত নামে আসমানি কিতাব নাজিল করেছি ঈসা আলাইহি সালামের কাছে ইঞ্জিল নামে আসমানি কিতাব নাজিল করেছি মুহাম্মদুর উল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের কাছে কোরআন নামে আসমানি কিতাব নাজিল করেছি এইভাবে যত নবীর কাছে যত আসমানি কিতাব নাজিল করেছি সমস্ত আসমানি কিতাবে লিখে দিয়েছি সাথে সাথে লৌহে মাহফুজেও লেখে দিয়েছি কি লিখে দিয়েছি আন্নাল দুনিয়াতে আমার যে সমস্ত বন্দারা খারাপ কাজ করবে না গুনার কাজ করবে না ভালো কাজ করবে সোয়াবের কাজ করবে এদেরকে আমি চিরকালের জন্য জান্নাতে পৌঁছায় দেব এই কথাগুলি এতক্ষণ যে কথাগুলি আপনাদের সামনে পেশ করলাম এই আগাগুড়া কথাগুলি বুঝলে এবং মনে থাকলে একটা ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছা আমাদের জন্য খুব সহজ হইয়া যায় সেটা হইল আমরা কি দুনিয়াতে আসলাম অবাধে রং তামাশা আর বুক বিলাস করার জন্য না চিরস্থায়ী ভাবে জান্নাতে যাওয়ার পথে চলার জন্য চিরস্থায়ী জান্নাতে যাওয়ার পথে চলার জন্য আসছিলাম কোন কাজে আর করতেছি কোন কাজ কোন কাজের জন্য দুনিয়াতে আমরা আসিলাম আর কোন কাজ করতেছি আমার ব্যবসা ঠিক আছে আমার দোকানদারি ঠিক আছে আমার চাকুরি ঠিক আছে আমার রুজি রোজগার ঠিক আছে আমার পেশা ঠিক আছে আমার গৃহস্থী ঠিক আছে আমার খানা পিনা ঠিক আছে আমার বিবি বাচ্চা লালন পালন ঠিক আছে আমার সংসার ঠিক আছে আমার বাড়িঘর ঠিক আছে কিন্তু জান্নাতের পথে চলার আমার কোনো খবর নাই এর চেয়ে বড় বুকামি মানুষের জীবনে আর কিছু হতে পারে না আল্লাহ ফক্রাবুল আলমিন পরিষ্কার ভাবে বলে দিয়েছেন আমি সমস্ত আসমানি কিতাবে লিপিবদ্ধ করে দিয়েছি আমি লৌহে মাহফুজে লেখে দিয়েছি দুনিয়ার জীবনে যে বন্দারা আমল ভালো করবে ভালো পথে চলবে ভালো আমল করবে নেক আমল করবে খারাপ কাজ করবে না গুনার কাজ ছাড়িয়া দিবে তাদের জন্য আমি জান্নাতে ঠিকানা তৈরি করে রেখেছি কারো যদি মনে চায় যে না আমি চিরকালের জন্য জান্নাতে যাইতে চাই না আমি কিছুদিন দুনিয়ার জীবনে বুক বিলাসার রং তামাশা করার পর চিরকালের জন্য জাহান্নামে যাইতে চাই তাইলে তার জন্য আমল বালা করার কোনো দরকার নাই আর কেউ যদি বলে যে না আমার জাহান নামে গেলে তো উপায় নাই রক্ষা নাই তাহলে অবশ্যই খারাপ কাজ চারিয়া ভালো কাজ করতে হবে এই কথাগুলি মনে থাকলে আমরা কেন দুনিয়াতে আসলাম আর কি কাজ করতেছি এই ব্যাপারে আমাদের ফিকির আসবে চিন্তা আসবে এবং নিজেদের সংশোধন করার মতো মনোভাব তৈরি হবে আল্লাহ ফকরাবুল আলমিন এই দুইটা ব্যবস্থা করে আল্লাহর সেই ওয়াদা পুরা করেছেন বলেছিলেন তোমাদের তোমরা কিছুদিনের জন্য পৃথিবীতে যাও চিরকালের জন্য জান্নাতে ফিরে আসার ব্যবস্থা আমি দান করব আল্লাহর সেই ওয়াদা এবার বলুন কতভাবে পুরা করলেন দুইভাবে আসমানি কিতাব পাঠাইয়া এবং নবী রসুল পাঠাইয়া আমাদের মহানবী মোহাম্মদুর উল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম যেহেতু শেষ নবী তারপরে আল্লাহ আর কাউকে কোন নবী বানাইবেন না কাজে রিজাল উল্লাহ যে দ্বিতীয় ব্যবস্থাটা একদল মানুষ যে দুনিয়ার মানুষকে আল্লাহর কিতাব বুঝাইয়া চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ চিনাইয়া দিবে এই দায়িত্বটা পালন করবে কারা এই নবীর পরে তো আর কোন নবী নাই ইনি তো শেষ নবী কাজেই সেই গুরু দায়িত্বটা সেই মহান দায়িত্বটা পালন করবে কারা আল্লাহর রসুল বলেন ও আন্নাল উলামা আওয়ারাসাতুল আম্বিয়া যে এলিমের দ্বারা নবীগণ দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখাইতেন সেই এলিমের দ্বারা আলেমগণ কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখাইবে এই জন্যই মুহাসিরিন একরাম লিখেছেন যে আলেম মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার উদ্দেশ্যে মানুষকে জান্নাতের পথ দেখাবার উদ্দেশ্যে ওয়াজ করেন সেই আলেম ওয়াজ করার জন্য টাকার কন্ট্যাক্ট করতে পারেন না ওয়াজ করাটা দুনিয়ার দন কামাই করার একটা মাধ্যম নয় ওয়াজ করাটা হলো নবীগণের দায়িত্ব পালন করার মতো গুরুত্বপূর্ণ ব্যাপার নবীগণ কিভাবে মানুষকে ওয়াজ করছেন আল্লাহ কোরআনের আয়াতে বারবার বলেছেন কুল্লা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ তোমাদেরকে ওয়াজ করি তোমাদের কাছ থেকে টাকা পয়সা ধন সম্পদ পাওয়ার লুবে নয় তোমাদেরকে ওয়াজ করার বিনিময়ে আমার যা পাওয়ার তা আমি আল্লাহর কাছে পাব এই রকম মনোভাব নিয়া যারা ওয়াজ করেন তাদের ওয়াজ খাটি নির্বেজাল তাদের ওয়াজে মানুষের অতি সহজে হেদায়ত হয় আল্লাহ ফকরবুল আলমিন যেহেতু আমাদের নবীকে সর্বশেষ নবী বানাইছেন এই জন্য আমাদের নবীর উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত রিজাল উল্লাহর দায়িত্ব পালন করবেন হকানি এই জন্য হকানি শব্দ ব্যবহার করা হয় হকানি শব্দের অর্থ খাটি হকানি আরবি শব্দ এর বাংলা অর্থ হল খাটি হাটি উলামায় একরাম নির্বেজাল উলামায় একরাম কেয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ জান্নাত লাভ করার পথ প্রদর্শন করবেন পথ দেখাইবেন নিজের স্বার্থে নয় গুণাগার মানুষের দরদে দরদি হইয়া তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইবার স্বার্থে এই সমস্ত আসমানি কিতাবগুলির মধ্যে দুইটা ব্যবস্থা তো আল্লাহ গ্রহণ করেছেন আল্লাহ সেই ওয়াদা পুরা করার জন্য একটা হইল কিতাব পাঠাই আর একটা হইল নবির রসুল পাঠাই আসমানি কিতাবগুলির মধ্যে সর্বশেষ আসমানি কিতাব হইল কোরআন আর নবী রাসুলগণের মধ্যে সর্বশেষ নবী হলেন মোহাম্মদ রসুল্লাহ এই আসমানি কিতাবে এবং নবীদের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ দেখাইতে গিয়া আল্লাহর পরিচয় পেশ করেছে দুনিয়াতে আসার পরে মানুষ আল্লাহর পরিচয় ভুলে যায় দুনিয়াতে আসার পরে মানুষ দুনিয়ার বুক বিলাসের সাথে পরিচিত হয় মা বাবার সাথে পরিচিত হয় আত্মীয় স্বজনের সাথে পরিচিত হয় কুলের শিশুটা শুধু চিনে কোন মা আমারে দুধ পান করায় চলাফেরা করার মতো ছেলেরা মেয়েরা শুধু চিনে কোন বাবা আমাকে রুজি করে খাওয়ায় লেখাপড়া করনেওয়ালা ছাত্র ছাত্রীরা শুধু চিনে কোন উস্তাদে আমারে লেখাপড়া করায় দেশের জনগণ শুধু চিনে কোন সরকারে দেশ শাসন করে কিন্তু কোন সৃষ্টিকর্তার ক্ষমতার অধীনে সমস্ত জগৎ চলে এটা চিনার কোনো ব্যবস্থা মায়ের কুলেও নাই বাবার কাছেও নাই স্কুলেও নাই সরকারের কাছেও নাই কোন সরকারের অধীনে মা আমাকে দুধ পান করায় কোন ক্ষমতাশালীর অধীনে কোন সৃষ্টিকর্তার অধীনে বাবা আমাকে রুজি করে খাওয়ায় কোন সৃষ্টিকর্তার দেওয়া ক্ষমতার কারণে আমার শিক্ষক আমাকে শিক্ষাদান করতে পারে কোন সৃষ্টিকর্তার দয়ায় আমার সরকার আমাকে শাসন করতে পারে সেই সৃষ্টিকর্তাকে চিনার ব্যবস্থা মায়ের কুলেও নাই বাবার কাছেও নাই স্কুলের শিক্ষকের কাছেও নাই দেশের সরকারের কাছেও নাই আছে একমাত্র আল্লাহর কিতাব এবং রিজালুল্লাহ এবং কিতাব উল্লাহর ভিতরে তাই আল্লাহ ফক্রাবুল আলমিন সুরায় তোহার চার নম্বর আয়াতে মার কুলো বইয়াও যারে চিনার উপায় নাই বাবার তত্ত্বাবধানে লালিত পালিত হইয়াও যারে চিনার উপায় নাই শিক্ষকের কাছে লেখাপড়া করিয়াও যাকে চিনার উপায় নাই সরকারের শাসিত হইয়াও সরকারের দেশে সারা জীবন কাটাইয়াও যারে চিনার উপায় নাই সুরায় তোহার চতুর্থ নম্বর আয়াতে আল্লাহ আগে তারে চিনাইছেন আগে চিনো কার ক্ষমতার বলে কার দয়ায় তোমার মায় তোমারে দুধ পান করাইতে পারছে কার দয়ায় তোমার বাবা তোমারে লালন পালন করতে পারছে কার দয়ায় তোমার উস্তাদে তোমার শিক্ষা দিতে পারছে কার দয়ায় তোমার সরকার এই দেশ পরিচালনা করতে পারতেছে তারে আগে চিন আল্লাহ ফক্রাবুল আলমিন সুরে তোহার চার নম্বর আয়াতে আল্লাহকে চিনার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহর পরিচয় লাভ করার ব্যবস্থা করে দিয়েছেন কেউ যদি কেউ চিনে না তাহলে তার সাথে তার কোনো সম্পর্ক জুটতে পারে না কুলের সন্তানে চিনে আমার মা আমারে দুধ পান করায় এই জন্য মারে দেখলেই কান্দে কান্দে তো চায় আমি দুধ পান করতে চাই মারে না চিনলে কি মার কাছে চায় মারে চিনার কারণে মার কাছে চায় ছেলে যখন সুইট খাওয়ার পয়সা বাবার কাছে চায় বাবারে চিনার কারণে না না চিনার কারণে ছাত্র যখন উস্তাদের কাছে কোনো কিছু শিখতে চায় উস্তাদকে চিনার কারণে না না চিনার কারণে দেশের জনগণ যখন সরকারের কাছে কোনো সহযোগিতা চায় সরকার চিনলে চায় না না চিনলে চায় তাহলে এই আল্লাহর বন্দারা যদি আল্লাহরে চিনে না তাহলে আল্লাহর কাছ থেকে চাইবে কিভাবে আর আল্লাহর কাছে পাইবে কিভাবে সুতরাং যার কাছ থেকে কিছু চাইয়া পাইতে হয় আগে তারে চিনতে হয় এই জন্য আল্লাহ ফাকরাবুল আলমিন এই সুরায় তোহার চার নম্বর আয়াতে পরিচয় দিয়েছেন আগে আল্লাহরে চিন আল্লাহরে চিনলেই তোমরা বাধ্য হবে তোমাদের বিবেক তোমাদের বুদ্ধি তোমাদের আকল তোমাদেরকে বাধ্য করবে আল্লাহর পথে চলার যেন যেই জান্নাত থেকে তোমরা এসেছিলে সেই জান্নাতে চিরকালের জন্য পৌঁছে যেতে পারো আল্লাহ চিনাই থেকে আল্লাহ বলেন সামাওয়াতিল এই আমি করেছি এই যে আল্লাহ করেছেন তাকে চিনার ব্যবস্থা হলো তোমরা দেখো তোমরা যে পৃথিবীতে বসবাস করো এই পৃথিবীটা কত বড় আমরা যে পৃথিবীতে বাস করি আমাদের দৃষ্টিতে তো এই পৃথিবীটা অনেক বড় আমেরিকার থেকে বাংলাদেশে পৌঁছতে প্রায় ২০ ঘন্টা সময় লাগে তাহলে কি ছোট হাঁটো না বিশাল ফ্লাইটে গেলেও বিশ ঘন্টা লাগে আর বাই রোডে গেলে কি পরিমাণ লাগে আর কোনো মানুষ যদি এমন কোনো ব্যবস্থা হয় আর কোন মানুষ যদি আমেরিকার থেকে হাঁটা শুরু করে বাংলাদেশে যাওয়ার জন্য আমার মনে হয় জীবন শেষ হয়ে যাবে কিন্তু বাংলাদেশে পৌঁছা সম্ভব আমরা যে পৃথিবীতে বসবাস করি পৃথিবীটা খুব ছোট না বিশাল বিশাল এই বিশাল পৃথিবীটার সৃষ্টিকর্তাকে আল্লাহ এত বড় বিশাল পৃথিবী তোমরা যেটারে মনে করো এটার সৃষ্টিকর্তা যে আল্লাহ একটু চিন্তা করে দেখো এর চেয়ে বিশাল আর কিছু আছে কিনা ওইগুলির সৃষ্টিকর্তা কারা এই পৃথিবীর থেকে বিশাল আর কিছু আছে কিনা তা সহজে বোঝার ব্যবস্থা হইল এই বিশাল পৃথিবীটা আমরা তো আমাদের খুব আমাদের পৃথিবীটাকে আমরা যতটুকু চিনতে পেরেছি সেই হিসাবে আমরা বিশাল বলতেছি মুহাসিরাম কিতাবে লেখছেন বিশাল একটা মরুভূমির মধ্যে একটা ডিম রাখলে মরুভূমির তুলনায় দিনটা যত ছোট আল্লাহর আরসের তুলনায় এই বিশাল পৃথিবীটা একটা ডিমের ছেয়ে আরো ছোট এই পৃথিবী চতুর্দিক থেকে একটা শূন্য স্থান এই পৃথিবীটাকে ঘেরাও করে আছে আমেরিকার থেকে বাংলাদেশে পায়ে হাঁটিয়েও যান না দেওয়া কোনো যানবাহনে যান না যান তো ফ্লাইটে শূন্যস্থান যদি চতুর্দিকে না থাকতো থেকে ফ্লাইট যাইতে পারত তাহলে এই কথাটা বোঝা সহজ আমরা বিমানে চলাফেরার দ্বারা এই কথা বোঝা একেবারে সহজ হইয়া গেছে যে পৃথিবীর চতুর্দিকে কি আছে শূন্যস্থান ফাঁকা এই গড়ের ভিতরে যত শূন্যস্থান আছে এর মধ্যে কোনো কিছু লটকাইল আছে কিনা ভ্যানটা লটকাইল আছে এই ফুলের ঝাড়িটা লটকানো আছে দেখি চতুর্দিক থেকে শূন্য না একদিকে জয়েন্ট আছে আপনারা কি দাও একদিকে জয়েন্ট আছে পৃথিবীটা কোন দিকে জয়েন্ট আছে কোন দিকে জয়েন্ট নাই পরে না কেন নিজের বিবেককে জিজ্ঞাসা করা দরকার আমার হাতের পেয়ালাটা শূন্য স্থানে লটকাইতে পারি না উপর থেকে সাদের সাথে জয়েন না করলে এত বড় বিশাল পৃথিবী এই মহাশূন্য স্থানে যে লটকে রয়েছে পরে না কেন আল্লাহ আলমিন বলেন তোমাদেরকে চিনাইবার জন্য তোমরা চিনো যে সামান্য একটা জিনিস যদি তোমরা লটকাইতে পারো না অন্য কিছুর সাথে জয়েন না করিয়া এই বিশাল পৃথিবীটা লটকাইয়া রাখছে কে জয়েন ছাড়া নিশ্চয়ই একজন লটকাইয়া কন্ট্রোলার আছে সেই কন্ট্রোলারের নাম আমি আল্লাহ এই ব্যাপারে আপনাদের কারো কোনো সন্দেহ আছেন যে পৃথিবীটা কোনো দিকটা কোনো তার দিয়া বা কোনো দড়ি দিয়া বান্ধা আছে কোনো জায়গায় না কোনো খুঁটি আছে না পালা আছে না কিছু আছে কিছু নাই চতুর্দিক থেকে পৃথিবীটাকে একটা মহাশূন্য ঘেরাও করে আছে এই দিক দিয়েও ফরে না ওই দিক দিয়েও ফরে না কোনো দিক দিয়ে ফরে না যে স্থির শূন্য স্থানের মধ্যে বসে আছে এত বড় বসে আছে এত বড় বিশাল একটা পৃথিবী নিশ্চয়ই কোনো কন্ট্রোলার আছে নিশ্চয়ই কোনো নিয়ন্ত্রণকারী আছে এত বড় বিশাল পৃথিবীকে যিনি নিয়ন্ত্রণ করেন তার শক্তি কত বড় সুতরাং সেই আল্লাহর নাফর মানি যদি করো তাহলে তোমাদের জাহান্নাম থেকে বাঁচার উপায় নাই রক্ষা নাই এই শূন্য স্থানটা এখন বুঝেন কত বড় এই কথাগুলি বুঝে থাকলে আবার একটু আমি আশা করি যে যারা বুঝেছেন সহজে জবাব দিতে পারবেন এই কথাগুলি বুঝে থাকলে একটু এবার একটু বলেন পৃথিবীটা বেশি বড় না শূন্য স্থানটা বেশি বড় শূন্য স্থানটা বেশি এই শূন্য স্থানের তুলনায় পৃথিবীটা কিছুই না যে শূন্য স্থান চতুর্দিক থেকে পৃথিবীটাকে ঘেরাও করে আছে এই শূন্য স্থানের তুলনায় পৃথিবীটা কিছুই না কেরাম তফসিরের কিতাবে লিখেছেন এই যে পৃথিবীটা ঝুলে আছে এর চতুর্দিক থেকে যে এই দিক দিয়েও পাঁচশত বৎসরের রাস্তা এই দিক দিয়েও পাঁচশত বৎসরের রাস্তা এই দিক দিয়েও পাঁচশো বছরের রাস্তা এই দিক দিয়েও চতুর্দিক থেকে পাঁচশত বৎসরের রাস্তা বিশাল এলাকা নিয়ে শুধু শূন্য স্থানটা পৃথিবীকে ঘেরাও করে আছে এই পাঁচশত বৎসরের রাস্তা মহাশূন্য পার হওয়ার পরে কি আছে আল্লাহ ফকরাবুল আলমিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যের চতুর্দিক থেকে বেষ্টন করে আছে আসমান শূন্য স্থান আর আসমান এক কথা নয় আমাদের বর্তমান দুনিয়ার অনেক আধুনিক বিজ্ঞানীরা বলেন আসমান বলতে শূন্য স্থান বুঝায় এটা তাদের ভুল এবং এই ভুলের জন্য তাদেরকে দোষারোপ করা যায় কারণ আসমান পর্যন্ত তাদের কোনো জ্ঞানও নাই আসমান পর্যন্ত যাওয়ার তাদের কোনো ক্ষমতাও নাই এই কারণে বুঝেও না ফায়ও না এই কারণে কয় নাই কথা বুঝলেন কিনা দেখেন বুঝেও না লাগালো ভাই না এখানে কয় নাই এটার উদাহরণ একটা উদাহরণ শুনলে সহজে বলবে কোন কোন মানুষ আছে আঙ্গুলের মাঝে মাথার থেকে পা পর্যন্ত বায়ান্ন আঙ্গুল লম্বা হয় এইরকম কথা কেউ কোনোদিন দেখছেন কিনা জানি কোন কোন মানুষ কয়েক লাখের মধ্যে কয়েক কোটির মধ্যে এরকম এরকম মানুষ মাঝে মধ্যে পাওয়া যায় এরকম এতটুকু যত বয়স হইক এর চেয়েও তাহলে বাংলা ভাষায় এদেরকে বলা হয় বামন বাংলাদেশের কোন কোন এলাকা এরা রাখা হয় বাউনি কোন কোন এলাকার আঞ্চলিক ভাষা এরা রাখা হয় বাউন্যা শুদ্ধ বাংলায় কয় বামন এরকম একটা বামন মেয়ে ছিল আঙ্গুলের মাফে মাথার থেকে ভাউ পর্যন্ত মাত্র বাউান্ন আঙ্গুল লম্বা বিশ বছর বয়স হয়েছে মা বাপে তারে বিয়া দিছে স্বামীর গড় করে শাশুড়ি রে নিয়া শাশুড়ি এই বামন বৌরে ফাটাইল কলসি দিয়া ফানি আনার জন্য পুকুরে অনেকক্ষণ পর্যন্ত পুত্রবধু কলসি পুরাইয়া নিয়া পানি নিয়া ঘরে আসতেছে না রান্নাঘর থেকে শাশুড়ি ডাকতেছে বৌমা এতক্ষণ যাবৎ কলসি নিয়ে আসো না কেন পানি নিয়ে আসো না কেন বউ বলে আমার গলার হার সিরিয়া কলসির ভিতরে পড়িয়া গেছে শাশুড়ি কয় কলসির ভিতরে যদি পরে থাকে হাত দিলেই দেখবা তোমার গলার হার কলসির তলায় বসে আছে আপনারা কি দেখুন আসিরে যদি কলসির ভিতরে ফুজে থাকে গেছে কি ফুসকুনির তলাত না কলসির তলাত আছে কলসির তলাতই তো আছে হয় আমি এত কম যাবৎ কলসির ভিতরে হাতাইতেছি এই কলসিটার তো তলাওই নাই তলা নাই কেন কয় যার আস্থাটা শরীর ওই দেড়ান এর আটটা কত হাত এখানে কলসির তলা লাগাল হয় না তলা হইল ঠিক তেমনি ভাবে মেয়েরাজের রাত্রে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম হজরত জিবরিল আলহি সালামের সাথে বুরাকে আরোহণ করলেন এক সেকেন্ডে পৃথিবীর মাটির থেকে পাঁচ শত বৎসরের রাস্তা মহাশূন্য পার হইয়া আসমানের গেটে চলে গেলেন ওই চলে গেলেন আসমানের গেটে চলে গেলেন দোস্তুর মতো গেট আছে গেট বন্ধ করার ব্যবস্থা আছে খোলার ব্যবস্থা আছে দারুয়ান আছে পাহারাদার আছে জিবরিল ফিরিস্তা গেইটে করাঘাত করলেন আসমানের গেইটের পাহারাদার ফিরিস্তা জিজ্ঞেস করলেন কে তুমি জিবরিল বলেন আমি জিবরিল দারওয়ান ফিরিস্তা জিজ্ঞাসা করেন তোমার সাথে কে জিবরিল বলেন আমার সাথে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহাল্লাম দারওয়ান ফিরিস্তা বলেন ও জিবরিল এই আকাশের উপরে এবং নিচে আসা যাওয়ার ডিউটি দিয়েছেন আল্লাহ তোমাকে এবং আসার সময় যাওয়ার সময় গেট খোলা এবং বন্ধ করার ডিউটি দিয়েছেন আমাদেরকে মোহাম্মদুর রসুল্লাহকে আসবাদের উপরে নিয়ে আসার কথা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয় নাই তুমি যে নিয়ে আসছো আল্লাহর পারমিশন নিয়ে না পারমিশন ছাড়া পারমিশন ছাড়া ওনাকে আসমানের উপরে নিতে চাইলে আমরা গেট খুলে দেব না জিগ্রিল ফিরিস্তা বলেন শুধু পারমিশন নয় শুধু পারমিশন নয় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে আল্লাহর পক্ষ থেকে স্পেশিয়াল গেস্ট হিসাবে আমি নিয়ন্ত্রিত আল্লাহর পক্ষ থেকে দাওয়াত করা হয়েছে বিশেষভাবে এই জন্য আল্লাহর দাওয়াতের কারণে আমি তারা নিয়ে আসি তখন দারওয়ান ফিরিস তারা আসমানের গেট খুলে দিলেন এই ঘটনা আজকে নতুন শুনলেন আজকে নতুন শুনলেন না আরো দিন শুনছে শুনে থাকলে এবার বলুন আসমান বলতে শূন্য স্থানেই বোঝায় আর কিছু নাই না লাগাল ভাই না লাগাল ভাইতে তার লাগে বুরাক লাগে না কথা বুঝতেছেন না লাগাল ভাইতে কিতা লাগে বুড়াত লাগে রকেটে আসমান লাগাল পাওয়া যায় না বুড়াকে আসমান লাগাল পাওয়া যায় রকেটে আসমান লাগাল পাওয়া যায় না কারণ কত দূর পৃথিবীর থেকে আসমান কত দূর পাঁচশত বৎসর পর্যন্ত রকেটটা চলতে থাকতে পারলে তো লাগাল ভাই তো রকেটের আরোহী পাঁচশত বৎসরের লম্বা হায়াত চাইলে তো লাগাল ভাইতো এটা একাধারে পাঁচশো বছর চলতেও পারবে না এর আরোহী পাঁচশো বছর বাঁচতেও পারবে না আসমান লাগালো ভাইবে না এই কারণে কোনো কিছু লাগাল না ভাইয়া গুড়াইয়া ফিরে কয় কিছু নাই সব শূন্য পরিষ্কার বুঝলেন কিনা ওরা শূন্য আকাশ বলতে শূন্য সংসার আর কিছু নাই কেন বলে লাগাল ভাই আপনাদের নবী লাগাল ভাইছিলেন কিনা লাগাল ভাইছেন লাগাল ভাই এই পর্যন্তই শেষ গেট খুলে দেওয়ার পরে জিবরিল ফিরিস্তা মোহাম্মদ রসুল উল্লাহামকে প্রথম আসমানের উপরে নিয়ে গেলেন কিতাবে লিখেছেন পৃথিবীর থেকে প্রথম আসমান পর্যন্ত শূন্য তার গভীরতা যেমন ভাবে পাঁচশত বৎসরের রাস্তা তেমনি ভাবে আসমানটার গভীরতা আরো পাঁচশো বছরের রাস্তা আসমানটা কত গভীর পাঁচশো বছরের রাস্তা গভীর প্রথম আসমানটাকে চতুর্দিক থেকে আরেকটা শূন্য স্থান ঘেরাও করে আসে এটা দ্বিতীয় মহাশূন্য পৃথিবী বেষ্টনকারী শূন্যস্থানটা প্রথম মহাশূন্য দ্বিতীয় আসমান বেষ্টনকারী শূন্যস্থানটা দ্বিতীয় মহাশূন্য দ্বিতীয় মহাশূন্য পার হইয়া জিবরিল মোহাম্মদুর রসুলকে নিয়ে দ্বিতীয় আসমানের গেটে উপস্থিত হইলেন সেখানেও যথারীতি ফাহারাদার আছে আগের মতো কথাবার্তার মাধ্যমে গেট খুলে দেওয়া হইল প্রথম দ্বিতীয় আসমানের উপরে গেলেন দ্বিতীয় আসমানটা আরো পাঁচশত বছরের রাস্তা দ্বিতীয় আসমানটাকে চতুর্দিক থেকে ঘেরাও করে আছে তৃতীয় মহাশূন্য একই অবস্থা তৃতীয় মহাশূন্যকে চতুর্দিক থেকে ঘেরাও করে আছে তৃতীয় আসমান তৃতীয় আসমানকে চতুর্দিক থেকে ঘেরাও করে আছে চতুর্থ মহাশূন্য চতুর্থ মহাশূন্যকে চতুর্দিক থেকে ঘেরাও করে আছে চতুর্থ আসমান চতুর্থ আসমানকে চতুর্দিক থেকে ঘেরাও করে আছে পঞ্চম মহাশূন্য পঞ্চম মহাশূন্যকে চতুর্দিক থেকে ঘেরাও করে আছে পঞ্চম আসমান পঞ্চম আসমানকে চতুর্দিক থেকে ঘেরাও করে আছে ষষ্ঠ মহাশূন্য ষষ্ঠ মহাশূন্যকে চতুর্দিক থেকে ঘেরাও করে আছে ষষ্ঠ আসমান ষষ্ঠ আসমানকে চতুর্দিক থেকে ঘেরাও করে আছে সপ্তম মহাশূন্য সপ্তম মহাশূন্যকে চতুর্দিক থেকে ঘেরাও করে আছে সপ্তম আসমান এই মর্মে আল্লাহ কোরআনের বহু আয়াতে বলেছেন সাবা সামাওয়াত সাতটা আসমান সাবা সামাওয়াতের তো সাতটা আসমান প্রত্যেকটা আসমান এক সমান প্রত্যেকটা আসমান এক সমান গভীরতা গভীরতা প্রত্যেকটার এক সমান প্রথম মহাশূন্যের গভীরতা ভাষ্য বছরের রাস্তা প্রথম আসমানের গভীরতা ভাষ্য বছরের রাস্তা প্রত্যেকটা মহাশূন্যের গভীরতা পাঁচশত বৎসরের রাস্তা প্রত্যেকটা আসমানের গভীরতা পাঁচশত বছরের রাস্তা কিন্তু একটারে আরেকটা গেরাও করছে আরেকটারে আরেকটা গেরাও করছে আরেকটারে আরেকটা গেরাও করছে আরেকটারে আরেকটা গেরাও করছে এবার বলেন সবটা এক সমান না পৃথিবীর থেকে প্রথম মহাশূন্য বড় প্রথম মহাশূন্যের থেকে প্রথম আসমান বড় প্রথম আসমান থেকে দ্বিতীয় মহাশূন্য বড় দ্বিতীয় আসমান থেকে দ্বিতীয় দ্বিতীয় মহাশূন্যের থেকে দ্বিতীয় আসমান বড় একটার চেয়ে আরেকটা বড় আরেকটার চেয়ে আরেকটা বড় আরেকটার চেয়ে আরেকটা বড় এবার তোমরা যারা বলেছ এই পৃথিবীতে বড় বিশাল এবার তোমরা বলো সাতটা মহাশূন্য আর সাতটা আসমান কত বড় বিশাল এতটুকু বুঝলে পরে এখন সামান্য কিছু বুঝে আসবে চার নম্বর আয়াত তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা এই কোরআন যে আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছে ইনি তোমাদের এই বিশাল পৃথিবীটাকে সৃষ্টি করেছেন আর এই পৃথিবী বেষ্টনকারী সাতটা মহাশৈন্য এবং বিশাল বিশাল সত্তা আসমান এই আল্লাহ সৃষ্টি করেছেন যে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল করা হয় একটু আন্দাজ হয়েছে কিনা আল্লাহর সৃষ্টি কত বড় আল্লাহর সৃষ্টি কত বড় এবার তোমার বিবেকরে জিজ্ঞাসা করো এই জগতের সৃষ্টিকর্তা কত বড় এই পদ্ধতিতে আল্লাহ আল্লাহ আল্লাহ নিজের পরিচয় আল্লাহর বন্দাদের কাছে পেশ করতে চাইতেছেন বন্দা যখন আল্লাহরে চিনতে পারবে তখন ই আল্লাহর অবাধ্য চলার সাহস থাকবে না আর ই আল্লাহর বাধ্য হইয়া যখন চলবে তখন সে দুনিয়ার জীবন শেষে চিরকালের জন্য জান্নাতে পৌঁছে যাবে বলেন জান্নাতে ফসতে হইলে আল্লাহর পরিচয় ছাড়া উপায় আসেন আল্লাহর পরিচয় পাইলেই আল্লাহর পথে চলবে আল্লাহর পথে চললেই মানুষ চিরকালের জন্য জান্নাতে ঢুকবে তাহলে সাতটা মহাশূন্যয় পাঁচশাতে ফাইত্রিশ ফাইতিস বছর আর সাতটা আসমানে আরো ফাইতিস বছর সর্বমোট সাত মহাশূন্য আর সাত আসমান শুধু পাড়ি দিতেই সাত হাজার বৎসরের রাস্তা সাত হাজার বৎসরের রাস্তা যাইতে থাকলে সাতটা মহাশূন্য আর সাতটা আসমান পার হওয়া যাবে আল্লাহ ফাকরাবুল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থাতেও জানতেন যে পৃথিবীতে এমন একটা যুগ আসবে এমন একটা সময় আসবে যখন মহাশূন্যে ভ্রমণ করাটাকে মানুষের জন্য গৌরবের বিষয় মনে করা হবে বাংলাদেশ থেকে আমেরিকায় বিশ ঘন্টায় পৌঁছে যাবে আর রকেটে চললে সারা পৃথিবী এই মহাশূন্য চক্কর দিতে মাত্র এক ঘন্টার সময় লাগবে তখনকার বিজ্ঞানীরা তখনকার বিজ্ঞানীরা আমার নবীর উম্মতদেরকে চ্যালেঞ্জ করতে পারবে যে যে মহাশূন্যে ভ্রমণ করার মতো জ্ঞান বিজ্ঞান যারা আবিষ্কার করতে পারে সেই বিজ্ঞান বর্তমান দুনিয়াতে চলবে কোরআনের কথা চলবে না এরকম চ্যালেঞ্জ করতে পারে কিয়ামত পর্যন্ত এই নবীর উম্মতকে এইরকম চ্যালেঞ্জ যেন কেউ করতে না পারে এই জন্য আল্লাহ ফকরাবুল আলমিন মোহাম্মদ রুসলাকে মহাশূন্যের ভ্রমণ এমন করানি করাইছেন কিয়ামত পর্যন্ত কোন বিজ্ঞানীর দাদা ও সাতটা যাইব দূরের কথা একটাও যাইতে তোমার জন্য এই জন্য মহাসিরিন একরাম লিখেছেন বিজ্ঞানীদের বিজ্ঞান যেখানে গিয়া শেষ হইয়া যায় ইসলামের বিজ্ঞান সেখান থেকে শুরু হয় মাত্র বলেন বিজ্ঞানীদের আকাশ ভ্রমণ দ্বিতীয় আসমানে গিয়া শেষ হয় আসমানের কাছেই যাইতে পারে না এর আগেই শেষ হইয়া যায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম উম্মতকে চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতে যাওয়ার যে বিজ্ঞান শিক্ষা দিয়েছেন সেটা প্রথম আসমানের গেট থেকে শুরু হয় মাত্র আল্লাহ ফকরাবুল আলমিন এরকম বিভিন্ন রকমের হেকমত কৌশল এবং রহস্যের কারণে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামকে মেয়েরাজে নিয়ে গেছিলেন সপ্তম আসমান পর্যন্ত আমরা পাইলাম সাত হাজার বছরের রাস্তা এরপরে এই সাত মহাশূন্য পৃথিবী সহ সাত মহাশূন্য এবং সাত আসমানকে চতুর দিক থেকে গেরাও করে আছে আল্লাহর আরস এখন বলেন আরসটা কত বড় এই কারণে মুহাসিরিন একরাম তফসিরের কিতাবে লেখছেন আল্লাহর আরসের সামনে পৃথিবীটা একটা ডিমের সমান আল্লাহর আরসের সামনে পৃথিবীটা ডিমনা এত ক্ষুদ্র এই আরসের সৃষ্টিকর্তা কত বড় এবার তোমাদের বিবেকটা জিজ্ঞাসা করো তানজিলাম এই কোরআন সেই আল্লাহর কাছ থেকে নাজিল করা হয়েছে যে আল্লাহ এত বিশাল বিশাল জগৎগুলির সৃষ্টিকর্তা আল্লাহকে চিনো আল্লাহ কত বড় চিনলে বুঝতে পারবে আল্লাহর কালাম কত বড় এরপর আল্লাহর আরস পর্যন্ত মেহরাজের রাত্রে রসুলে করিম সাল্লু আলহি ওসাল্লাম কে আল্লাহর আরস পর্যন্ত নিয়ে যাওয়া হইল সেখানে আল্লাহর সাথে সাক্ষাৎ হইল কথাবার্তা হইল আলাপ আলোচনা হইল জান্নাতগুলি দেখাইয়া দিলেন জাহান্নামগুলি দেখাইয়া দিলেন আল্লাহ ফক্রবুল আলমিন বলেন সুবহান আসরা বি আব্দিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাহি বারাকনা হাউলাহু লিনুরিয়াউ মিন আয়াতিনা পবিত্র সেই আল্লাহ যিনি তার বন্দা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে রাত্রিকালীন ভ্রমণে অর্থাৎ মেরাজে নিয়ে গেলেন কেন নিয়ে গেলেন আল্লাহ বলেন লিনুরিয়াহু আমি তাকে চাক্ষুষ ভাবে দেখাইয়া দেওয়ার জন্য আমার পরকালের জগতের লীলা খেলা এবার বলেন পরকালের জগৎ কোথায় সাতাশ মানের উপরে পরকালের জগৎ কোথায় সাতাশ মানের উপরে সবগুলি জান্নাত আছে সেখানে সবগুলি জান্নাত আছে সেখানে ওই যে আল্লাহ পাঠাইবার সময় ওয়াদা দিয়ে দিয়েছিলেন কিছুদিনের জন্য দুনিয়াতে যাও চিরকালের জন্য জান্নাতে আসার পথ আমি আল্লাহ নিজের দায়িত্বে তোমাদেরকে দেখাইয়া দেব সমস্ত নবী রসুলগণ দুনিয়াতে আসলেন দুনিয়ার মানুষকে আসমানি কিতাবের মাধ্যমে জান্নাতে যাওয়ার পথ দেখাইয়া দিলেন কিন্তু মোহাম্মদুর হোসেনকে আল্লাহ ফকরাবুল আলমিন একটা আলাদা মর্যাদা দান করেছেন সেটা কি যে আল্লাহর কথা দুনিয়ার মানুষকে বলো সে আল্লাহর সাথে সাক্ষাৎ করে কথাবার্তা বলে যাও যে জান্নাতের পথ দুনিয়ার মানুষকে দেখাও সেই জান্নাত এসে নিজের চুকে দেখে যাও যে জাহান নামের ভয় দুনিয়ার মানুষকে প্রদর্শন করো সেই জাহান নামে সে নিজের চুকে দেখে যাও এই মর্যাদা আল্লাহ আমাদের মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে দান করেছেন আর কাউকে দান করেনি তাই মেরাজের রাত্রে আল্লাহ নিজেও নবীকে দেখা দিয়েছেন জান্নাত গুলিও দেখাইয়া দিছেন জাহান্নাম গুলিও দেখাইয়া দিছেন এই কারণে কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোন নাস্তিক যারা আল্লাহ আছেন বিশ্বাস করে না যারা পরকাল বিশ্বাস করে না যারা জান্নাত বিশ্বাস করে না জাহান্নাম বিশ্বাস করে না এরা কোনোদিন আমরা যারা এগুলি বিশ্বাস করি আমাদেরকে অন্ধবিশ্বাসী বলার উপায় নাই অন্ধবিশ্বাসী বলার উপায় নেই কারণ আমরা মোহাম্মদ রসুল্লাহর চোখের দেখা জান্নাতে বিশ্বাস দেখেন তো মেয়েরাজের দ্বারা আরেকটা উপকার হইল কিনা আমাদের আমাদের নবীর মেয়েরাজের দ্বারা আমাদের আরেকটা উপকার হইল কিনা কি আমার পর্যন্ত কোন নাস্তিক আমাদেরকে জান্নাতে যারা বিশ্বাসী এদেরকে অন্ধবিশ্বাসী বলতে পারবে না আমাদের নবীর চোখের দেখা জান্নাতে আমরা বিশ্বাসী শুধু এই পর্যন্তই শেষ নয় আমাদের সারা দুনিয়ার সমস্ত মানুষের বংশগত আদি পিতা হজরত আদম আলহিসাম দুনিয়াতে আসার আগে জান্নাতে বহুদিন বসবাস করে এসেছেন তাইলে আমরা একজনের চোখে দেখা জান্নাতে বিশ্বাসী না দুইজনের চোখে দেখা জান্নাতে বিশ্বাসী দুজনই বড় বাবা দুজনই বড় বাবা কিভাবে যার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয় তারে বাবা কয় আমি যার ঘরে জন্মগ্রহণ করছি তার শরীরের অংশ আমার শরীরে আছে তিনি তার বাবার ঘরে জন্মগ্রহণ করছেন তিনি তার বাবার ঘরে তিনি তার বাবার ঘরে এভাবে সকল মানুষের বাবার বাবার বাবা যাইতে যাইতে সবচেয়ে বড় বাবা আদম কিনা তাহলে আদম আলহিসাম হইলেন সারা দুনিয়ার সমস্ত মানুষের বংশগত বাবাদের মধ্যে সবচেয়ে বড় বাবা হইলেন আদম আলহিসাম দুনিয়াতে পাঠাইবার আগেই জান্নাতে বসবাস করাইয়া জান্নাত চাক্ষুষভাবে দেখাইয়া দিছেন আর এক রকমের বাবা আছে রুহানি বাবা আধ্যাত্মিক পিতা কারে কয় যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয় তার আধ্যাত্মিক পিতা কয় রুহানি বাবা বলা হয় সমস্ত নবী রসুলগণের আত্মা পবিত্র আপনার আর কি বিশ্বাস সমস্ত নবী রসুলগণের আত্মা পবিত্র এটা আপনারা সবাই জানেন কিন্তু কিসের থেকে পবিত্র এটা ভালো রকম জানা থাকা দরকার সমস্ত নবী রসুলগণের আত্মা পবিত্র কিসের থেকে পবিত্র গুণার থেকে পবিত্র কিসের থেকে পবিত্র গুণার থেকে পবিত্র কোন নবী রসুল দুনিয়াতে আসার পরে জীবনে কোনদিন কোন গুণা করেন কোন নবী রসুলের জীবনে কোনদিন গুণা করেন তাইলে নবী রসুলগণের আত্মা কিসের থেকে পবিত্র গুণার থেকে পবিত্র নবী রসুলকে মানুষ আল্লাহ দুনিয়াতে নবী রসুলকে মানুষের কাছে পাঠান কেন মানুষকে গুণা করাইবার জন্য না গুণা সারাইবার জন্য যে নবী আসেন অন্য মানুষকে গুণা সারাইবার জন্য এরা নিজেরাই গুণা করলে এটা তো সরিষার ভিতরের বুথ যে কোন মানুষে বুতে ধরলে সরিষা দিয়া ঝাড়ে যে সরিষা দিয়া ঝাড়ে বুত সারানির লাগি এই সরিষার ভিতরে যদি বুথ থাকে তাহলে বুথে দর্শে যারে হেরে সারাইব কে অন্য মানুষের গুণার থেকে ফিরানির লাগি নবী ভাড়ানি হয় নবী নিজে যদি গুণা করে তো অন্য মানুষের গুণার থেকে ফিরাইব কে এই কথাটা বোঝা কি খুব কঠিন না খুব সহজ আমার গুণার থেকে ফিরাইবার জন্য আল্লাহ নবী বাড়াইলেন তিনি নিজে গুণা করতে থাকলে আমার গুণার থেকে ফিরাইব কে সুতরাং নবী গুণা করলে নবীকে দুনিয়াতে পাঠানোর সার্থকতা থাকে না নবীকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য নষ্ট হইয়া যায় এই কারণে আল্লাহ ফকরাবুল আলমিন আল্লাহর বিশেষ মেহরবানিতে আল্লাহর বিশেষ ব্যবস্থায় সমস্ত নবী রসুলগণকে বেগুনা অবস্থায় দুনিয়াতে জীবনযাপন করেছে কথাটা যারা বুঝে আসে না এরা কয় কয় আল্লাহ আদম আলহ ইসলামরে জান্নাতে দিয়া খুলেন ওই গাছের ফল খাইও না তারপরে খাইছিলেন আল্লাহর নিষেধ লঙ্ঘন করলেন না পালন করলেন লঙ্ঘন করলে গুণা না হইলে কি হইল আল্লাহ নিষে আদেশ নিষেধ লঙ্ঘন করার নাম হইতো গুণা আদম তো দুনিয়াতে আসার আগেই গুণা করে আসে এই ধরনের যুক্তিও কারা যায় যারা নবীগণ যে বেগুনা এই কথা যাদের বুঝে আসে না আপনাদের ভালো রকম বোঝা দরকার একজন রোজাদার দিনের বেলায় খানাফিনা করবে আল্লাহর আদেশ না খানাফিনা করতে আল্লাহর নিষেধ রোজার কথা বুলিয়া যদি খানাফিনা করে ফেলে মুহাসিরিন কেরাম তফসিরের কিতাবে লেখছেন কোন রোজাদার জোয়ান কোন রোজাদার যদি রোজার কথা বুলিয়া খাইতে বসে তোমরা যারা দেখো তোমরা তাদেরকে সাথে সাথে স্মরণ করাইয়া দাও মুখের ভিতরের বাকিটা যদি ফালাইয়া দেয় তা রোজা হয়ে যাবে আর বুড়া কোন রোজাদারকে যদি দিনের বেলায় ভুলবশত খানাফিনা করতে দেখো কিচ্ছু কইও না চুপ থাকো আল্লাহ তারা খাওয়ায় খাওয়া শেষ করলে পরে কইও মিয়া তুমি যা খাইবার খাইছো আর খাইও না তুমি রোজাদার বুঝে থাকলে এবার বলেন জোয়া নৌকার বুড়াও রোজার কথা ভুলিয়া যদি খায় তাইলে কি পরিমাণ গুণা হয় আল্লাহ কি আদেশ করছিলেন খাইতে না নিষেধ করছিলেন খাওয়ার দ্বারা আল্লাহর নিষেধ পালন হইল না লঙ্ঘন হইল আল্লাহর নিষেধ লঙ্ঘন হইল তো গুণা হইল না কেন কারণ হইল বুলিয়া খাইছে কারণ হইল বুলিয়া খাইছে আল্লাহ ফক্রাবুল আলমিন বলেন ফানাসিয়া আদম আদম ভুলিয়া খাইছিল তুমি বুঝি বুঝিয়া ভুলিয়া খাইলে গুণা হয় না তোমার বড় বাপে ভুলিয়া খাইলে গুণা হয় পন্ডিতি শিখলাগো কথা বুঝলেন কিনা দেখেন আমি বুলিয়া খাইলে গুণা হয় না আর আমার বড় বাপে বুলিয়া খাইলে গুণা হয় আদব রক্ত হইল না বেআবি হইল আমি নিজে বুলিয়া খাইলে গুণা হয় না আর আমার বড় বাপে বুলিয়া খাইলে গুণা হয় বড় বাপের সাথে আদব হইল না বেআব হইল বোঝা দরকার বলতেছিলাম সমস্ত নবী রসুলগণের আত্মা পবিত্র এবার বলেন কিসের থেকে পবিত্র গুণার থেকে পবিত্র এই পবিত্র আত্মাওয়ালাদের কাছে যারা যায় এদের কথা মতে যারা চলে আল্লাহ ফকরাবুল আলমিন এই পবিত্র আত্মাওয়ালাদের পরশে যারা তারার কথা মতো জীবনযাপন করে তাদের আত্মাকে অপবিত্র করিয়া দেন এই জন্য সমস্ত নবী রসুলগণ যার যার উম্মতের রুহানি পিতা যার পবিত্র আত্মার পরশে অফরের আত্মা পবিত্র হয় তারে রুহানি বাবা বলা হয় এখন বুঝলেন কিনা রুহানি বাবা যার পবিত্র আত্মার পরশে অন্যদের আত্মা পবিত্র হয় তারে কেমন বাবা বলা হয় রুহানি বাবা বলা হয় এই জন্য নবীগণ উম্মদগণের রুহানি বাবা পীর যদি কামিল হয় মুড়িদের রোহানি বাবা কারণ কামিল ফিরের ফরসে গুণাগার মুড়িদের আত্মা গুণার থেকে পবিত্র হয় উস্তাদ যদি যোগ্য হয় ছাত্র রোহানি বাবা হয় কারণ যোগ্য উস্তাদের পবিত্র আত্মার পরশে গুণাগার ছাত্রর আত্মা গুণার থেকে পবিত্র হয় যোগ্য উস্তাদ ছাত্র রোহানি বাবা কামিল পীর মুড়িদের রোহানি বাবা সমস্ত নবী রসুল যার যার উম্মতের রুহানি বাবা রুহানি বাবা বুঝলেন কিনা দেখেন রুহানি বাবা বুঝলেন তো উম্মত হইল রুহানি সন্তান আর নবী হইলেন তার রুহানি বাবা আল্লাহ ফক্রাবুল আলমিন পবিত্র কোরআনের আয়াতে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন সমস্ত নবী রসুলগণকে আমি নির্দেশ দিয়েছি মোহাম্মদুর রসুল্লাহর উপর ইমানানো সমস্ত নবী মোহাম্মদ রসুল্লাহর উপর ইমান আনিয়া তারা মোহাম্মদ রসুল্লাহর উম্মত হইলেন আর মোহাম্মদ রসুল্লাহ সমস্ত নবীগণেরও নবী হইলেন সাধারণ নবী যদি উম্মতের রুহানি বাবা হয় সমস্ত নবীগণের নবী সমস্ত রুহানি বাবার বড় বাবা কিনা বলেন কথা বুঝলেন কিনা বংশগত বাবাদের মধ্যে সবচেয়ে বড় বাবা হইলেন আদম যাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইবার আগেই জান্নাত দেখাইয়া দিচ্ছেন আর রুহানি বাবাদের মধ্যে সবচেয়ে রুহানি বাবা হইলেন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহাম যাকে আল্লাহ দুনিয়ার জীবন শেষ হওয়ার আগেই মেয়েরাজে নিয়া জান্নাত দেখাইয়া দিচ্ছেন এবার বলেন আমরা কতজনের চোখের দেখা জান্নাতে বিশ্বাসী দুজনই সাধারণ দুজনই ছোট বড় একজন বংশগত বাবাদের মধ্যে সবচেয়ে বড় বাবা একজন রুহানি বাবাদের মধ্যে সবচেয়ে বড় বাবা দুই বড় বাবার চোখের দেখা জান্নাতে আমরা বিশ্বাস